মালিক ইবনু সাসাহ রদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন আমি কাবা ঘরের নিকটে নিদ্রা ও জাগরণ এ দু অবস্থার মাঝামাঝি অবস্থায় ছিলাম অতপর তিনি দু ব্যক্তির মাঝে অপর এক ব্যক্তি অর্থাৎ নিজের অবস্থা উল্লেখ করে বললেন আমার নিকট সোনার একটি পেয়ালা নিয়ে আসা হলো যা হিকমত ও ইমানে ভরা ছিল অতপর আমার বুক হতে পেটের নিচ পর্যন্ত চিরে ফেলা হলো অতপর আমার পেট জমজমের পানি দিয়ে ধোয়া হলো অতপর তা হিকমত ও ইমানে পূর্ণ করা হলো এবং আমার নিকট সাদা রঙের চতুষ্পদ জন্তু আনা হলো যা খচ্চর হতে ছোট আর গাধা হতে বড় অর্থাৎ বোরাক অতপর তাতে চড়ে আমি জিব্রাইল আলাহিসাল্লাম সহ চলতে চলতে পৃথিবীর নিকটতম আসমানে গিয়ে পৌঁছলাম জিজ্ঞেস করা হলো এ কে উত্তরে বলা হলো জিব্রাইল জিজ্ঞেস করা হলো আপনার সঙ্গে আর কে উত্তর দেওয়া হলে মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম প্রশ্ন করা হলো তাকে আনার জন্য কি পাঠানো হয়েছে তিনি বললেন হ্যাঁ বলা হলো তাকে মারহাবা তার আগমন কতই না উত্তম অতপর আমি আদম আলাহিসাল্লামের নিকট গেলাম তাকে সালাম করলাম তিনি বললেন পুত্র ও নবী তোমার প্রতি মারহাবা অতপর আমরা দ্বিতীয় আসমানে গেলাম জিজ্ঞেস করা হলো এ কে তিনি বললেন আমি জিব্রাইল জিজ্ঞেস করা হলো আপনার সঙ্গে আর কে তিনি বললেন মুহাম্মদ সাল্লাহ সাল্লাম প্রশ্ন করা হলো তাকে আনার জন্য কি পাঠানো হয়েছে তিনি বললেন হ্যাঁ বলা হলো তাকে মারহাবা তার আগমন কতই না উত্তম অতপর আমি ঈসা ও ইয়াহিয়া আলাইসাল্লাম এর নিকট আসলাম তারা উভয় বললেন ভাই ও নবী আপনার প্রতি মার হাবা অতপর আমরা তৃতীয় আসমানে পৌঁছলাম জিজ্ঞেস করা হলো এ কে উত্তরে বলা হলো আমি জিব্রাইল প্রশ্ন করা হলো আপনার সঙ্গে কে বলা হলো মুহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম জিজ্ঞেস করা হলো তাকে আনার জন্য কি পাঠানো হয়েছে তিনি বললেন হ্যাঁ বলা হলো তাকে মার হাবা আর তার আগমন কতই না উত্তম অতপর আমি ইউসুফ আলাইসাল্লামের নিকট গেলাম তাকে আমি সালাম করলাম তিনি বললেন ভাই ও নবী আপনাকে মার হাবা অতপর আমরা চতুর্থ আসমানে পৌঁছলাম প্রশ্ন করা হলো এ কে তিনি বললেন আমি জিব্রাইল জিজ্ঞেস করা হলো আপনার সঙ্গে কে বলা হলো মুহাম্মদ সাল্লাহ সাল্লাম প্রশ্ন করা হলো তাকে আনার জন্য কি পাঠানো হয়েছে জবাবে বলা হলো হ্যাঁ বলা হলো তাকে মার হাবা আর তার আগমন কতই না উত্তম অতপর আমি ইদ্রিস আলাহিসাল্লামের নিকট গেলাম আমি তাকে সালাম করলাম তিনি বললেন ভাই ও নবী আপনাকে মার হাবা এরপর আমরা পঞ্চম আসমানে পৌঁছলাম জিজ্ঞেস করা হলো এ কে বলা হলো আমি জিব্রাইল প্রশ্ন হলো আপনার সঙ্গে আর কে বলা হলো মুহাম্মদ সাল্লাহ সাল্লাম প্রশ্ন করা হলো তাকে আনার জন্য কি পাঠানো হয়েছে বলা হলো হ্যাঁ বললেন তাকে মার হাবা আর তার আগমন কতই না উত্তম অতপর আমরা হারুন আলাইসাল্লামের নিকট গেলাম আমি তাকে সালাম করলাম তিনি বললেন ভাই ও নবী আপনাকে মার হাবা অতপর আমরা ষষ্ঠ আসমানে পৌঁছলাম জিজ্ঞেস করা হলো এ কে বলা হলো আমি জিব্রাইল প্রশ্ন করা হলো আপনার সঙ্গে কে বলা হলো মুহাম্মদ সাল্লাহ সাল্লাম বলা হলো তাকে আনার জন্য পাঠানো হয়েছে তাকে মার হাবা আর তার আগমন কতই না উত্তম অতপর আমি মুসা আলাহিসাল্লামের নিকট গেলাম আমি তাকে সালাম করলাম তিনি বললেন ভাই ও নবী আপনাকে হাবা অতপর আমি যখন তার কাছে দিয়ে গেলাম তখন তিনি কেঁদে ফেললেন তাকে বলা হলো আপনি কাঁদছেন কেন তিনি বললেন হে রব এ ব্যক্তি যে আমার পরে প্রেরিত তার উম্মত আমার উম্মতের চেয়ে অধিক পরিমাণ বেহেসতে যাবে অতপর আমরা সপ্তম আকাশে পৌঁছলাম প্রশ্ন করা হলো এ কে বলা হলো আমি জিব্রাইল জিজ্ঞেস করা হলো আপনার সঙ্গে কে বলা হলো মুহাম্মদ সাল্লাহ সাল্লাম বলা হলো তাকে আনার জন্য পাঠানো হয়েছে তাকে মার হাবা তার আগমন কতই না উত্তম অতপর আমি ইব্রাহিম আলাইসাল্লামের নিকট গেলাম তাকে সালাম করলাম তিনি বললেন হে পুত্র ও নবী আপনাকে মার হাবা অতপর বাইতুল মামুরকে আমার সামনে প্রকাশ করা হলো আমি জিব্রাইল আলাইসাল্লামকে জিজ্ঞেস করলাম তিনি বললেন এটি বাইতুল মামুর প্রতিদিন এখানে সত্তর হাজার ফেরেস্তা সালাত আদায় করেন এরা এখান হতে একবার বাহির হলে দ্বিতীয়বার ফিরে আসেন না এটাই তাদের শেষ প্রবেশ অতপর আমাকে সিদ্রাতুল মুনতাহা দেখানো হলো দেখলাম এর ফল যেন হাজারা নামক জায়গার মটকার মতো আর তার পাতা যেন হাতির কান তার উৎসমূলে চারটি ঝর্ণা প্রবাহিত দুটি ভেতরে আর দুটি বাইরে এ সম্পর্কে আমি জিব্রাইলকে জিজ্ঞেস করলাম তিনি বললেন ভেতরের দুটি জান্নাতে অবস্থিত আর বাইরের দুটির একটি হলো ফুরাত আর অপরটি হলো মিশরের নীল নদ অতপর আমার প্রতি পঞ্চাশ ওয়াক্ত সালাদ ফার্জ করা হয় আমি তা গ্রহণ করে মুসা আল্লাহ সাল্লামের নিকট ফিরে এলাম তিনি বললেন কি করে এলেন আমি বললাম আমার প্রতি পঞ্চাশ ওয়াক্ত সালাদ ফার্জ করা হয়েছে তিনি বললেন আমি আপনার চেয়ে মানুষ সম্পর্কে অধিক জ্ঞাত আছি আমি বানি ইসরায়েলের রোগ সারানোর যথেষ্ট চেষ্টা করেছি আপনার উম্মত এত আদায় সমর্থ হবে না অতএব আপনার রবের নিকট ফিরে যান এবং তা কমানোর আবেদন করুন আমি ফিরে গেলাম এবং তার নিকট আবেদন করলাম তিনি সালাদ চল্লিশ ওয়াক্ত করে দিলেন আবার তেমন ঘটল সালাদ তিরিশ ওয়াক্ত করে দেওয়া হলো আবার তেমন ঘটলে তিনি সালাত বিশ ওয়াক্ত করে দিলেন আবার তেমন ঘটনা ঘটল তিনি সালাদকে দশ ওয়াক্ত করে দিলেন অতপর আমি মুসা আলাহিসাল্লামের নিকট আসলাম তিনি আগের মতো বললেন এবার আল্লাহ সালাদকে পাঁচ ওয়াক্ত ফারাজ করে দিলেন আমি মুসার নিকট আসলাম তিনি বললেন কি করে আসলেন আমি বললাম আল্লাহ পাঁচ ওয়াক্ত ফার্জ করে দিয়েছেন এবারও তিনি আগের মতো বললেন আমি বললাম আমি তা মেনে নিয়েছি তখন আওয়াজ এলো আমি আমার ফর্জ জারি করে দিয়েছি আর আমার বান্দাদের হতে হালকাও করে দিয়েছি আমি প্রতিটি নেকির বদলে দশ গুণ সবাব দিব আর বায়তুল মামুর সম্পর্কে হাম্মাম রহমতুল্লা আলহী আবু হুরাইরা হ্রদিল্লাহ তাল্লাহ্ন সূত্রে নবী সাল্লাহ আলাইসাল্লাম হতে বর্ণনা করেন